أعوذ بالله من الشيطان الرجيم <coughs> بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ সকল প্রকারের সুক্রিয় প্রশংসা যে আল্লাহ সুবাহ আমাদেরকে দারসুল কোরআনে বসার টপিক দান করেছেন এই জন্য রাব্বুল আলমিনের শক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আজ কোরআন মজিদের আটচল্লিশ নম্বর সুরা সুরাতুল ফাতর এই সুরা থেকে শুরু করছি এই সুরাটি নাজিল হয় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাদানী জিন্দিগির ষষ্ঠ হিজড়ি সনে হুদাইবিয়া নামক জায়গা থেকে চুক্তি সম্পাদন করে ফেরার পথে রাস্তায় এই সুরাটি নাজিল হয় রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম স্বপ্নে দেখেছিলেন তিনি বায়তুল্লাহ গিয়েছেন সাহাবাদেরকে নিয়ে সেখানে তিনি তোয়াফ সম্পন্ন করেছেন উমরা সম্পন্ন করেছেন মাতা মুন্ডন করেছেন কেউ কেউ মাথা ছেটেছেন আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কাবাগরের ভিতরে প্রবেশ করেছেন কাঁপাগরের চাবি তার হাতেই ছিল এই স্বপ্ন যখন রাসুদুল্লাহ সাল্লু আলহাসাল্লাম সাহাবাদের কাছে বললেন সাহাবারা অত্যধিক খুশি হলেন আনন্দিত হয়ে তারা মক্কা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দিলেন তাদের এই বিশ্বাস ছিল যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ স্বপ্নে যা কিছু দেখান সেটা ওহি এবং সেটা সত্য কারণ নবী রাসুলদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না কিন্তু এই স্বপ্নের মধ্যে কোন সন উল্লেখ তো ছিল না তিনি বিজয়ীর বেশে বিনা বাদায় মক্কায় প্রবেশ করবেন তবাব করবেন কাবা ঘুরে ডুববেন কাবার চাবি ওনার হাতে থাকবে স্বপ্নগুলো দেখেছিলেন কিন্তু কখন সেই সময়টা তিনি স্বপ্নে দেখেননি হতে পারে ওই বছরেও বা পরেও সাহাবাদের এই আগ্রহ দেখে তাদের প্রস্তুতি দেখে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নিজেও প্রস্তুতি নিলেন এবং প্রায় চোদ্দশো সাহাবা সহকারে তিনি মক্কায় গেলেন কাবার হেরেমের নিকটবর্তী জায়গা হুদাইবিয়া সেখানে একটি কূপ আছে যে কূপটার নাম হুদাইবিয়া আর তার নামের অনুসারী মূলত এই জায়গাটির নাম হয়েছে যেটা হারামের একেবারে সন্নিকটে সেখানে গিয়ে যখন পৌঁছলেন তখন মক্কাবাসীগণ বাধা দিল সেখানেই রাসুল্লাহ সাল্লু আলহাম অবস্থান করছিলেন এবং রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম হজরত উসমান রাজু আল্লাহ তালানহুকে মক্কাবাসীর মনোভাব জানার জন্য পাঠিয়েছিলেন এক পর্যায়ে সংবাদ আসলো যে তারা হজরত উসমান রাজি আল্লাহ তালানহুকে হত্যা করেছে যদিও সংবাদটা সঠিক ছিল না রাসুল্লাহ সাল্লু আলহাম তখন সাহাবাদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন সেখানে একটি গাছ ছিল সেই গাছের নিচে বসে যেই বায়াতটার নাম হল বায়াত রেদওয়ান রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের হাতে তারা বায়াত নিয়েছিলেন কোন বর্ণনায় আছে যে তারা বায়াত নিয়েছিলেন জিহাদের উপর কোন বর্ণনায় আছে তারা মৃত্যুর উপর সে বায়াতটা ছিল মৃত্যুর উপর অথবা জিহাদের উপর দুই কথাটাই আছে উভয় বর্ণনার মধ্যে এবং রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম নিজের অপর হাতটি নিজের হাতের উপর রেখে বললেন এটা উসমানের হাত কারণ উসমান তখন তো অনুপস্থিত ছিলেন রাসুলি তাকে পাঠিয়েছিলেন যখন এই অবস্থাটা চলছিল চরম একটা উত্তেজনাকর অবস্থা সেই সময়ে মক্কাবাসীদের কাছ থেকে কিছু কিছু লোক আসতে থাকল রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের কাছে কথাবার্তা বলে তারা যেতে থাকল কিন্তু কেউ সিদ্ধান্তমূলক কথা বলতে পারছিল না কারণ মক্কার এই কুফারগণ ইসলামের বিরোধিতার ব্যাপারে এত অন্ধ ছিল যে তাদের এই অন্ধ গুরামির কারণে বিরোধিতার কারণে ব্যক্তিগতভাবে কেউ সাহস করছিল না নিজে কোনো দায়িত্ব নিয়ে কথা বলতে বা প্রকাশ্যভাবে এখানে এসে মুসলমানদের পক্ষ নিতে কিন্তু কারো কারো মনের মধ্যে এখানে মক্কাবাসীর সেই গুরামি এক ভূমিতা তাদের এই নির্বুদ্ধিতাগুলো তাদের কাছে এটা উপলব্ধি করতে পারছিল এক পর্যায়ে সুহাইল আসলো তাকে দেখে রাসুল্লাহ সাল্লু বললেন যে এই তো সুহাইল আসছে বিষয়টা এখন সহজ হয়ে যাবে সুহাইল শব্দের অতি অতি সহজ তখন সোহাইল এসে সন্ধির প্রস্তাব দিল এখানে একটা কথা খেয়াল রাখবেন যে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম সেখানে উমরা করার জন্য গিয়েছেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাননি তারা সম্পূর্ণ বলতে গেলে যুদ্ধের প্রস্তুতি যা বলতে বোঝায় তা কিছুই ছিল না মক্কাবাসীর পথা অনুযায়ী তাদের সাথে একটা তরবারি মাত্র থাকত এটা স্বাভাবিক যে কেউ ঘর থেকে বের হলে আত্মরক্ষার জন্য এটা থাকতো তাদের একটা প্রথাই ছিল শুধুমাত্র এটাকে যুদ্ধের অস্ত্র বলা হয় না এটা তাদের আত্মরক্ষার উপায় এছাড়া আর কিছুই ছিল না এই সময়ে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম মক্কায় পৌঁছে গেছেন মক্কায় তাদের কোনো আশ্রয়স্থল নেই মক্কাবাসীর বিপক্ষে আর মক্কাবাসীদের সাথে যদি এখানে যুদ্ধ হয় তাহলে মক্কাবাসীরা তাদের বাড়িতে আছে তাদের অস্ত্র শস্ত্রের অভাব নেই তাদের ডিফেন্সের কোনো সমস্যা নেই তাদের খাদ্য পানীয়ের কোনো সমস্যা নেই তারা তাদের বাড়িতে থেকেই তারা যুদ্ধ করবে কিন্তু মুসলমানদের এর কোনো কিছুই ছিল না এমন কি অবস্থা হলো হুদাই বিয়ার যে কূপটা ছিল সাহাবারা প্রথম গিয়ে সেখান থেকে পানি উত্তোলন করে তাদের প্রয়োজন পূরণ করেছেন এক পর্যায়ে এটা শুকিয়ে গেল তার মধ্যে কোনো পানি আর ছিল না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন জানতে পারলেন হুদাই বিয়ার কূপে কোনো পানি নেই শুকিয়ে গেছে তখন তিনি একটা পাত্র পানি আনালেন অজু করলেন কুলি করলেন আর ওই পানিগুলো কুয়ার মধ্যে তিনি ফেলে দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন এরপর দেখা গেল যে কুয়া পানিতে ভরে গেছে তারা তাদের প্রয়োজন মাফিক পানি উঠালেন নিজেরা পান করলেন ব্যবহার করলেন তাদের জন্তু জানোয়ারদেরকে পান করালেন এবং সংরক্ষণও করলেন এমন একটা অবস্থায় মুসলমানরা কিন্তু এখানে খুব দুর্বল অবস্থায় ছিল এবং মক্কাবাসী যদি সেই সময় তারা যুদ্ধের ফায় ফালানিত তাহলে তাদের একটা তাদের বৈশ্বিক চিন্তা করলে মনে হয় যে তারা এই চোদ্দশো লোকের এই বাহিনীকে তারা শেষ করে ফেলতে পারত যে ইসলামের বিরোধিতা তারা করছিল এতে তারা পূর্ণ সফল হয়ে যেতে পারত কিন্তু আল্লাহ তাদের মধ্যে সে ভীতি পয়দা করে দিলেন তাদের মধ্যে ভীতি পয়দা করে দিলেন এই যুদ্ধের ওই ইচ্ছেই তাদের অন্তরে জাগ্রত হল না এমন কঠিন অবস্থায়ও রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম নিজের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব দেন নাই এমন একটা কঠিন অবস্থায় রাসুল নিজের পক্ষ থেকে সন্দেহ প্রস্তাব দেন নাই সুহাইল এসে সেই প্রস্তাব দিয়েছে সুহাইলের এই প্রস্তাব দেওয়ার পর আলোচনার শর্তগুলো আলোচনার পর শেষ পর্যন্ত সেই সন্ধিপত্র লিখা হয়েছে আলী রাজু আল্লাহ তালানহ লিখছিলেন যেখানে মোহাম্মদুর রাসুল্লাহ বলা হয়েছিল যে মোহাম্মদুর রাসুল্লাহর পক্ষ থেকে তখন সুহাইল বলল আমরা যদি ওনাকে রাসুলই মানতাম তাহলে তো আমাদের সাথে কোনো সংঘাতই ছিল না সেহেতু তারা রাসুল্লাহ শব্দটি মানতে তারা রাজি নয় তখন রাসুল নির্দেশ দিলেন আলীকে এটা কাটার জন্য আলী বললেন আমি কাটতে পারবো না কারণ রাসুল উল্লাহ শব্দটি কাটাটা ওনার কাছে খুব কঠিন মনে হয়েছিল পরে রাসুল নিজের হাতে নিয়ে কলম নিয়ে নিজে কেটে দিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লার পক্ষ থেকে এই সন্ধি পত্র লিখা হল এই সন্ধি প্রথম যে কথাটি সেটা হল যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়নি এই বিষয়টি আমাদের জানা থাকা দরকার স্পষ্টভাবে কারণ এই সন্ধিটাকে বিভিন্ন সময়ে আমাদের এই দেশে বিভিন্ন জন বিভিন্নভাবে তার অপপ্রয়োগ করে তাদের বাতিল মত পথের পক্ষে দলিল হিসাবে পেশ করে কিন্তু তাদের এই বাতিল চিন্তাধারার পক্ষে এইটা দলিল দেওয়ার কোনো অবকাশ নেই কারণ কাফেরদের কাছে নিজেদের পক্ষ থেকে কখনো আপুষ প্রস্তাব দেওয়া যাবে না হ্যাঁ তবে কৌশল করে পরবর্তী সময়ে কিছু মুস্তাহিদগণ এই ব্যাপারে বলেছেন যে যদি মুসলিম সেনাপতি যদি মনে করেন তিনি এমন এক সমস্যায় পতিত হয়েছেন তার বাহিনী নিয়ে যুদ্ধ হলে তাদেরকে কুফারা একেবারে নির্মূল করে ফেলবে কৌশল করে যদি ওইখান থেকে সরার জন্য তারা কোনো সাময়িক চুক্তির সুযোগ হয় আর সেই প্রস্তাব যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিতে পারেন কিন্তু কোরআন মজিদ এই অবকাশ দেয়নি এটা মুস্তাহিদিনদের তাদের অবস্থার প্রেক্ষিতে বিশ্লেষণ করে তারা এটা বলেছেন রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের কাছে হুদাই বিয়ার এই কঠিন মুহূর্ত যখন বিদ্যমান সেই সময় তিনি প্রস্তাব দেন নাই প্রস্তাব এসেছে মক্কার কুরাইশদের পক্ষ থেকে এরপর শর্তগুলো আলোচনা করা হয়েছে আলোচনা করার পর যদিও বাহ্যত মনে হয়েছে শর্তগুলো মুসলমানদের বিপক্ষে কিন্তু এটা ছিল এমন একটা সুযোগ যে ইতিপূর্বে মুসলমানগণ নিরাপদে নির্বিঘ্নে কোথাও ভ্রমণ করতে পারছিলেন না মদিনার ছোট্ট একটা জায়গাকে কেন্দ্র করে তারা বসবাস করছিলেন আর এরপরও তাদেরকে প্রতি মুহূর্তেই যুদ্ধের মাধ্যমে সেখানে টিকে থাকতে হয়েছে মদিনার মধ্যে রয়েছে একদল মুনাফিক আশপাশে রয়েছে ইহুদিগুলো কঠিন অবস্থা আরবের বড় বড় গুত্রগুলো যারা রয়েছে তারা শির্কের উপর তখন অনিমজ্জিত এত বাধা প্রতিবন্ধকতার কারণে ইসলামের প্রচার প্রসারে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এই চুক্তির ফলে সেই বাধাটা দূর হয়েছিল যেটা বাহ্যত এটা অনুভব করার মতো ছিল না ওই সময়ে মনে হয়েছিল যে চুক্তির শর্তটা মুসলমানদের বিপক্ষে যেমন মক্কা থেকে যদি কেউ মদিনায় যায় বারাসুলের কাছে আসে তিনি তাকে ফেরত দেবেন কিন্তু মদিনা থেকে যদি কোনো মুসলমান মক্কায় চলে আসে তাকে ফেরত দেওয়া হবে না এটা একটা অসম শর্ত কিন্তু সেটাও মানা হয়েছিল যদিও সাহাবাদের অনেকে এটা মানতে পারছিলেন না বিশেষ করে হজরত উমর রাজি আল্লাহ আনহু এটা মানতে পারছিলেন না তো এখানে যদিও বাহ্যত এই শর্তটা মুসলমানদের বিপক্ষে ছিল কিন্তু প্রকারান্তরে ইসলামের পক্ষেই এই সকল শর্তগুলো এবং এই চুক্তিগুলো কাজ করেছে তো এখানে একটা বিষয় যে আমি কিছু বিষয় এই নাজিলের আমি যে এর আগে যে আলোচনা করেছি গত পরশু পর্যন্ত সেই সুরার শুরুতেই আমি এই হুদাই বিয়ার কিছু ঘটনা যে বায়াতের যে কিছু ঘটনা আমি সেখানে আলোচনা করেছি এই জন্য ওই প্রেক্ষাপট থেকে বিস্তারিত আলোচনা না করে আমি মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি যে এখানে যে লাভটা হয়েছিল মক্কায় রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম তেরোটা বছর ব্যাপক প্রতিবন্ধকতার মধ্যে দিনের প্রচার প্রসার ঘটালেন প্রথম তিনটা বছর তিনি গোপন দাওয়াত দিলেন তিনটা বছর গিয়েছে গোপন দাওয়াতের মাধ্যমে এরপর যখন প্রকাশ্য দাওয়াত শুরু হয় সেই প্রকাশ্য দাওয়াতের মূল মক্কায় হল দশ বছর এই দশ বছরের মধ্যে তিন বছর গোপন দাওয়াতে গেল প্রকাশ্য দাওয়াতের দশ বছর মোট এর মধ্যে সাড়ে তিন বছর সাহেব আবু তালিবের মধ্যে বন্দী তাহলে মূলত প্রকাশ্য দাওয়াতের সুযোগ পেয়েছিলেন সাড়ে ছয় বছর শিবি আবু তালিমের মধ্যে তিন বছর চার মাস বন্দী ছিলেন তো সেই তেরোটি বছর মক্কার আর মদিনায় হিজরত করার পর এই ষষ্ঠ হিজড়ি পর্যন্ত এই ছয় বছরে যে দিনের দাওয়াত যে পরিমাণে প্রচার প্রসার ঘটেছে সেটা ব্যাপক বাধা প্রতিবন্ধকতার মধ্যে ঘটেছে প্রতিকূলতার মধ্যে ঘটেছে আর এই চুক্তির ফলে ওই বাধাটা দূর হয়েছিল দূর হওয়ার পর মক্কা থেকেই কিছু লোক ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেল এখন তাদের বাধাটা দূর হয়েছে তখন মুসলমানদের কাছে তাদের আসার সুযোগ হয়েছে ইসলাম জানার সুযোগ হয়েছে এমনকি মক্কার কুরাইশদের মধ্যে তখন মতভেদ শুরু হয়ে গেল তাদের একতলাফ মতভেদ শুরু হয়ে গিয়েছিল যেমন ফুদাইল এটার প্রথমই তার অনুসারীদেরকে নিয়ে কুরাইশদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তাদের বিরোধিতা করে যে মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সহ আবু বকর উমর রাজি আল্লাহ তালানহু উসমান আলী এরা সকলে তো মক্কার সে কুরাইশেরই তাদেরই বংশের লোক নিজের গুত্রের লোকদের বিরুদ্ধে অন্ধভাবে এরা যেইভাবে বিরোধিতা করছে একটার পর একটা যুদ্ধ বাঁধাচ্ছে মক্কাবাসীর মধ্যে অনেকেই এতে সন্তুষ্ট ছিল না তারা নিরুপায় হয়ে তাদের সমর্থন দিত এই সুযোগ পেয়ে তারা তাদের মধ্যে মতভেদ শুরু করে দিল প্রকাশ্য মুসলমান না হলেও তারা কাফেরদের সেই ঐক্যের মধ্যে তারা ভাঙ্গন দড়িয়ে দিল এটা হলো একটা দিক দ্বিতীয় হলো তখন মুসলমানগণ এতদিন যে প্রতিবন্ধকতা ছিল সেটা অতিক্রম করার কারণে দূর হওয়ার কারণে তারা বিভিন্ন দিকে দিনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়তে পারলেন আরবের বিভিন্ন গোত্রের গুলোর কাছে তারা দলে দলে যেতে থাকলেন ইতিমধ্যে সকল গুত্রের লোকেরা তারা জেনে গিয়েছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে আর এটা বড় কারণ ছিল মক্কার কুরাইশগঞ্জ তারা বিরোধিতা করতে গিয়ে এত বেশি অপপ্রচার করেছিল তাদের অপপ্রচারটাই মূলত প্রচারে রূপান্তরিত হয়েছিল তাদের মাঝে ইসলাম সম্পর্কে একটা আগ্রহ ছিল সাধারণ আরবের লোকদের মধ্যে জানার জন্য যেটা কি মক্কাবাসীরা তারা কেন এত বিরোধিতা করছে আসল ইসলামটা কি যখন সাহাবারা গিয়ে তাদের কাছে পৌঁছলেন তখন তারা জানার সুযোগ পেল আর তাদের কাছ থেকে পজিটিভটা জানার পর তারা দলে দলে ইসলামে প্রবেশ করল এবং এই ষষ্ঠ হিজড়ি সনের পর সপ্তম হিজড়ি সনে মুসলমানরা খায়বার জয় করেন সপ্তম হিজড়ি সনে খায়বার জয় করেন ইহুদিদের একটা সমৃদ্ধ অঞ্চল খাইবার বিপুল সম্পদের সমারোহ সেখানে প্রচুর গণভাগান সেই বাগানগুলোতে প্রচুর ফসল হয় সেখানে ক্ষেত খামারের মধ্যে ফসল আদি উৎপন্ন হয় আর এরা ছিল একটা যুদ্ধা গোষ্ঠী তাদের হাতে ছিল প্রচুর অস্ত্র এই খাইবারবাসীদের কাছে যখন মুসলমানরা সপ্তম হিজড়িতে খাইবার বিজয় করেন তখন এই খাইবারটা পুরোটা মুসলমানদের অধিকারে চলে আসে এর আগে মুসলমানরা যে অভাব অনটনের মধ্যে ছিলেন খাইবার বিজয়ের পর মুসলমানরা গনিমতের মালের অংশ পেলেন অনেকে বাগান পেলেন ক্ষেত খামার পেলেন জন্তু জানোয়ার পেলেন অস্ত্র শস্ত্র পেলেন এ সবগুলো পাওয়ার পর অনেক সাহাবা সম্পদের মালিক হয়েছেন তাদের দারিদ্রটা কিছুটা লুপ পেয়েছে এই খাইবার বিজয়ের মাধ্যমে দেখা গেল মাত্র দুইটি বছর পুরা দুই বছরও যায়নি ষষ্ঠ হিজড়ি সনের পরে এই অষ্টম হিজড়ির মধ্যেই মুসলমানদের সংখ্যা বিভিন্ন দিকে বিপুল পরিমাণে বেড়ে গেল হুদাইবিয়ার সেই উমরার উদ্দেশ্যে হুদাইবিয়া পর্যন্ত যারা গিয়েছিলেন তাদের সংখ্যা ছিল চোদ্দশোর মতো কোন বর্ণনায় তেরোশো চোদ্দশো কোন বর্ণায় পনেরোশো তাহলে তেরোশো থেকে পনেরোশোর মধ্যেই প্রায় চোদ্দশো কিছু কম বেশ হতে পারে কিন্তু দুই বছর পর যখন মক্কা অভিযান মক্কার বিজয় অভিযান শুরু হয় সেখানে দশ হাজার ছিলেন সেখানে সংখ্যা হল দশ হাজার দুই বছরের ভিতরে কি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল এটা প্রকাশ্য অবাধে দাওয়াত দেওয়ার সুযোগ পাওয়ার কারণে মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছার সুযোগ পাওয়ার কারণে এটা সম্ভব হয়েছিল এই জন্যই আল্লাহ সুবাহ এই হুদাইবিয়া থেকে ফেরার পথে কোরআন মজিদের এই সুরাটি নাজিল করে প্রথম আয়াতে ঘোষণা করে দেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আমি তোমাকে বিজয় দান করেছি এমন বিজয় যা সুস্পষ্ট বিজয় এটা শুনে কোন কোন সাহাবার মধ্যে একটু সংকোচ এটা কেমন বিজয় এমনকি হজরত উমর রাজি আল্লাহ তিনি সরাসরি বলেই ফেললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আমরা এখানে উমরা করার জন্য আসলাম উমরা করতে পারলাম না ও সময় একটা চুক্তিতে আমরা তাদের সাথে আবদ্ধ হলাম আর আমরা ব্যর্থ হয়ে ফিরে গেলাম এটা আবার কোন ধরনের বিজয় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন এটাই সুস্পষ্ট বিজয় সাহাবাদের মধ্যে এটাকে হুদাইবিয়ার ওই সন্ধিটাকে কেউ বলেছেন বাইয়াতে রেদওয়ানকে ওই গাছতলার ওই বাইয়াতকে এটা সুস্পষ্ট বিজয় যেমন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালানহুম জাহির ইবনে আবদুল্লাহ বারা ইবনে আজেব এই ধরনের সাহাবারা তারা বলেছেন তোমরা তো মক্কা বিজয়কে বিজয় মনে করো আর আমরা হুদাই বিয়ার ওই সন্ধিকে বারাইবনে আজিব বলেছেন ওই বায়াতকে আমরা মনে করি সুস্পষ্ট বিজয় মক্কা বিজয়কে নয় আমরা ওইটাকে বিজয় মনে করি আর তোমরা তো প্রকাশ্য দেখতে পাচ্ছ মক্কার এই বিজয় তো এখানে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যে স্বপ্নে দেখেছিলেন স্বপ্নের তাবিরটা বাস্তবায়িত হয়েছিল দুই বছর পরে মক্কা বিজয়ের মাধ্যমে তিনি দেখেছিলেন স্বপ্নরা সত্য স্বপ্ন সত্য প্রমাণিত হয়েছে হুদাইবিয়া থেকে ফিরে আসার কারণে যদি কেউ মনে করে রাসুলের এই স্বপ্নটা তাহলে এটা সঠিক বাস্তবে প্রতিফলিত হলো না কিন্তু এই ধারণাটা ঠিক নয় আর স্বপ্নের মধ্যে ওনাকে কোনো সন বলা হয়নি যে এই শনে এই তারিখে এই মাসে হবে এটা বলা হয়নি এটা যেমন সম্ভাবনা ছিল ষষ্ঠ হিজড়িতে তেমনি সম্ভাবনা আছে অষ্ট হিজড়িতেও যে কোনো যেহেতু সন তারিখ উল্লেখ নেই সেহেতু রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম ওই স্বপ্নের দ্বারা প্রভাবিত হয়ে তিনি ষষ্ঠ হিজড়িতে যে উমরা করার জন্য গিয়েছিলেন এটাও স্বপ্নের বিপরীত ছিল না কারণ ওটা তো নিষিদ্ধ করা হয়নি যে এই বছর হবে না এই কথা বলা হয়নি স্বপ্নে সম্ভাবনা ছিল ওই বছর হওয়ার কিন্তু আল্লাহ জানেন তিনি এর মধ্যে কিভাবে কল্যাণ দেখেছেন মাত্র চোদ্দশো লুক দিয়ে মক্কা বিজয়ের এটা মূলত আল্লাহর ইচ্ছা নয় আল্লাহর বিপুল সংখ্যক মানুষকে ইসলামের সাথী করে তাদেরকে নিয়ে ইসলামকে বেশি মর্যাদার সাথে সেখানে প্রতিষ্ঠিত করা এই জন্য দুই বছর পর চোদ্দশো নয় দশ হাজার লোক নিয়ে রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছলেন আরেকটা দিক এখানে যে মক্কা বিজয়ের মধ্যে রাসুল্লাহ সাল্লু আলি আলাইহাসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতা এটা বাস্তবে প্রমাণিত হয় তিনি মক্কায় গিয়ে প্রথম যে ঘোষণাটা দিয়ে দেন যে তার গড়ের দরজা বন্ধ করে বসে থাকবে অবস্থান করবে সে নিরাপদ যে মসজিদে প্রবেশ করবে সে নিরাপদ যে আবু সুফিয়ানের গড়ে প্রবেশ করবে সে নিরাপদ সকল মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেল তার নিরাপদ দশ হাজার লোকের বাহিনী দেখে এমনিতে বিত হয়ে পড়েছিল কি করবে নেতারা তো ঘোষণা দিলে নেতারা ঘোষণা দিলে তো মানতে হবে কিন্তু তাদের মন চাইছিল না যখন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এই মন ঘোষণা দিলেন প্রত্যেকেই দরজা বন্ধ করে গড়ে বসে গেল মক্কাবাসী আর যুদ্ধ করার সাহস করল না অনেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বিজয়ীর বেশে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের এই বাহিনী কিভাবে মক্কায় প্রবেশ করে তারা দেখতে থাকলো কিন্তু কেউ সম্মিলিতভাবে বিরোধিতা করার আর সুযোগ পাইল না ওই মন মানসিকতা তাদের মধ্যে আর থাকলো না এর বড় কারণটাই কি ছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের শুরুতেই এই ঘোষণাটি এই ঘোষণাটা ছিল প্রত্যেকের নিরাপত্তার একটা গ্যারান্টি আর প্রত্যেকে নিজের নিরাপত্তার চিন্তাটাই করত আর যেহেতু নিরাপত্তার গ্যারান্টি পেয়ে গেছে এমনি দরজা বন্ধ করে বসে গেছে মক্কা বিজয় হয়েছে এটা আল্লাহর ইচ্ছায় কিন্তু প্রকৃতপক্ষে ওই মক্কা বিজয়ের পূর্ব যে এই প্রস্তুতিটা এই সুযোগটা হয়েছে কিভাবে এই হুদাইবিয়া সন্ধির মাধ্যমে মক্কা বিজয়ের এই দশ হাজার লোক নিয়ে সেখানে প্রবেশ করার এই সুযোগটা হয়েছে এই হুদাই বিয়ার সন্ধের মাধ্যমে হুদাই বিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানরা নিরাপত্তা লাভ করেছেন রাস্তাঘাট নিরাপদ হয়েছে নির্বিঘ্নে যেখানে সেখানে তারা যেতে পারছেন দল বেঁধে বিভিন্ন এলাকায় ইসলামের প্রচার করার সুযোগ পেয়েছেন বাধাহীনভাবে এটা একটা মহা সুযোগ এই জন্য আল্লাহ সুবাহ বলে দিয়েছেন আমি তোমাকে দিয়েছি প্রকাশ্য বিজয় আমি তোমাকে এই বিজয় দান করেছি এই জন্য যেন তোমার আগে পিছের সকল গুণা খাতা মাফ করে দেওয়া যায় এবং আল্লাহর নিয়ামত যেন তোমার উপর সম্পূর্ণ করা যায় আর তোমাকে সিরাত মুস্তাকিমের পথ দেখানো যায় এখানে লাম কারণের জন্য ব্যবহৃত হয়েছে যে কেন তোমাকে এই প্রকাশ্য বিজয় দান করেছি এটা এই জন্য যে তোমার আগে পিছের সকল গুণা যেন মাফ করা যায় এর দ্বারা সকল গুণা মাফ করা হবে রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের আগের বলতে নবুয়তের আগের হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে চুল কাটার মতো কেউ আছে আমরা কি টোটালি বন্ধ করে দেবো নাকি চুল কাটার আছে কেউ তো এখানে তিনটি কারণ তিনটি বিষয় বলা হয়েছে আল্লাহ যে বিজয় দিয়েছেন এর কারণটা এখানে বলছেন এক হল রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লামকে লক্ষ্য করে বলছেন পূর্বের সকল গুণা যেন আল্লাহ মাফ করে দিতে পারেন পূর্বের বলতে নবুয় প্রাপ্তির পূর্বের আর পরের বলতে নবুয় প্রাপ্তির পরের এই তাকাদ্দামা এবং তাখার এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে নবীরা তো মায়সুম আল্লাহ কেন মিন জাম্বিকা তোমার গুণা বললেন কেন নবীদের বেলায় জাম্বুন শব্দটি যখন ব্যবহৃত হয় সেটা উত্তমের বিপরীত অর্থে ব্যবহৃত হয় তারা কোনো অপরাধ করেছেন আল্লাহর অবাধ্য হয়েছেন এটা নয় আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ করে ফেলেছেন এটা নয় বরঞ্চ উত্তমের বিপরীত নবুতে নবীদের মর্যাদা অত্যধিক বেশি হওয়ার কারণে তারা যে উত্তম কাজটা করার কথা যদি উত্তম কাজটা করতে না পারাটাও একটা ত্রুটি এটা অপরাধ নয় কিন্তু উত্তমটা করতে পারলেন না করা দরকার ছিল এটাও একটা ত্রুটি এটা নবীরাও যে মানুষ ছিলেন এর দ্বারা আল্লাহ এটা প্রমাণ করছেন নবীরা মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে নন তারাও মানুষ ছিলেন মানুষ হওয়ার কারণে মানবীয় দুর্বলতা আছে মানবীয় দুর্বলতার কারণে যদি তাদের দ্বারা এই ধরনের কোনো গাফলতি হয়ে যায় যদিও এটা বড় ধরনের কোনো অপরাধ নয় গুনাহ নয় তথাপি নবুয়তের মর্যাদার দৃষ্টিতে এটা একটা অপরাধ কিন্তু এই ধরনের ত্রুটি বিচ্ছুতিও যা হয়ে গেছে বা হয়ে যাবে আল্লাহ আগের পরে সব কিছু মাফ করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম শেষ সাথে সালাতে দাঁড়াতেন দীর্ঘ সময় পা ফুলে যেত কখনো পা ফেটে যেত হজরতে আশা সিদ্দিকা রাজু আল্লাহ তালানহা বলেছেন যে আপনি কেন নিজের প্রতি এইভাবে এত কষ্ট ছাপিয়ে নিচ্ছেন আল্লাহ তো আপনার আগে পিছিয়ে সবকিছু মাফ করে দিয়েছেন তখন তিনি বললেন আফলা আকুনা আড্ডাং শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আল্লাহ যে আমার আগে পিছের সবকিছু ক্ষমা করে দিলেন এই জন্য কি আমি আল্লাহ সুক্রিয়া আদায় করব না আল্লাহ সুবাহ রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লামকে সম্পূর্ণভাবে সকল প্রকারের ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্ত রেখেছেন যা কিছু ঘটেছে তাও তার থেকে ক্ষমা করে দিয়েছেন পূর্বেই এটা হলো একটি কারণ দ্বিতীয় কারণ হলো আল্লাহ তার নিয়ামতকে ওনার প্রতি সম্পূর্ণ করবেন আর আল্লাহ নিয়ামত হল আল্লাহর দিন আর আল্লাহ দিনকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন আর ওনার নবুয়ত এবং রেসালতকে কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একমাত্র নবুয়ত এবং রেসালত হিসেবে সাব্যস্ত করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রদর্শিত তরিকা কেয়ামত পর্যন্ত দুনিয়ার সকল মানুষের জন্য ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাতের জন্য একমাত্র তরিকা আর কোন তরিকা নাই ওনাকে আল্লাহ নিজের পক্ষ থেকে এই নিয়ামত সম্পূর্ণ করে দিয়েছেন মুস্তাকিমা এবং আমি যেন তোমাকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করতে পারি রাসুল তো হেদায়তের উপর আছেনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেনি আবার তোনাকে সিরাতুল মুস্তাকিমের পথে চালাবেন এর অর্থটা কি এখানে হেদায়াতের অনেকগুলো অর্থ আছে হেদায়াত অর্থ মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছার রাস্তা সরাসরি মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে দেওয়া আর এই মঞ্জিল মকসুদে পৌঁছার জন্য আল্লাহর সন্তুষ্টির নাম হেদায়াত আর এটা বিভিন্ন স্তর আছে একটি স্তর নয় আল্লাহ তার বান্দাকে যেই পথ দেখাবেন সঠিক সরল সুজা মজবুত পথ প্রদর্শন করবেন সেই পথের গন্তব্যস্থল কোথায় জান্নাত আর সেই জান্নাত লাভ করতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সেই আল্লাহ সন্তুষ্টি অর্জনের যে স্তরগুলো আছে এটা রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে আল্লাহ এর সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে চান এটা সাধারণ কোন স্তরে নয় যে রাসুলকে আল্লাহর সন্তুষ্টির সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছে দিতে চান এই বিজয়ের মাধ্যমে রাসুলের জন্য এই তিনটি বিষয় এখানে বলা হলো আর আরেকটি বিষয় বলা হলো কি আর যেন আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য প্রদান করতে পারেন এটা হলো এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে যে অবকাশটা পাওয়া গেল সেই অবকাশকালীন সময়ে যে শক্তি অর্জনের সুযোগ লাভ হল সেই সময় তারা বিপুল পরিমাণে মুসলমানদের কাছে দিনের দাওয়া পৌঁছে দিতে পেরেছেন লোকজন দলে দলে ইসলামে প্রবেশ করেছে বিশেষ করে খাইবার বিজয়ী হয়েছে আর খাইবার জয়ের পরে সেখান থেকে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র লাভ হয়েছে প্রচুর সম্পদ আহরিত হয়েছে আল্লাহ সুবাহ নিজের পক্ষ থেকে সবগুলো করে দিয়েছেন এই জন্যই বলছেন আল্লাহ এর দ্বারা তোমাকে বলিষ্ঠ সাহায্য করতে চান এই বায়াতের মাধ্যমে এবং এই ভুদাই বিয়া সন্ধির মাধ্যমে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বলিষ্ঠ সাহায্য করেছেন আচ্ছা কুলে যদি এবার আসে কি করবো আমরা আজকে বন্ধ করি নাকি প্রশাসন লোক তো আসবে প্রশাসন লোক তো আসবে তো ঠিক আছে তো আজকে আমরা এ পর্যন্তই আলোচনা সংক্ষিপ্তভাবে রাখলাম আল্লাহ সুবাহ আমাদের যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ আগামীকাল এরপর থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ সুবাহ আল্লাহ বিহামদিকা শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাম তাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক